যতদিনে দেহে প্রাণটা রবে যতদিনে চোখে আলো ছড়াবে ততদিন লড়ে যাব সাথে জালিমের ততদিন গেয়ে যাব জিহাদের বাণী আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি যতদিনে দেহে প্রাণটা রবে যতদিনে চোখে আলো ছড়াবে ততদিন লড়ে যাব সাথে জালিমে ততদিন গেয়ে যাব জিহাদের বাণী আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আল্লাহর পথে চলি মানি না কো বাধা উমরের হুঙ্কারি আমাদের ভাষা আল্লাহর পথে চলি মানি না কো বাধা ওমরের হুঙ্কারি আমাদের ভাষা কোরআনের বাণী আছে বুকে আমাদের রাশেদার দিন গুলো এনে দেব ফের আল্লাহর পথে চলি মানি না কো বাধা ওমরের হুঙ্কারি আমাদের ভাষা কোরআনের বাণী আছে বুকে আমাদের রাশেদার গুলো এনে দেব ফের শত্রুর মাথা কেটে দূর করি গ্লানি শত্রুর মাথা কেটে দূর করি গ্লানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি যতদিনে দেহে প্রাণটা রবে যতদিনে চোখে আলো ছড়াবে ততদিন লড়ে যাব সাথে জালিমে ততদিন গে যাব জিহাদের বাণী আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আল্লাহর পৃথিবীতে জেনে রেখো ভাই পাবে না তো শান্তিতে জালিমের রাঠাই আল্লাহর পৃথিবীতে জেনে রেখো ভাই পাবে না তো শান্তিতে জালিমেরা মার কিনি অহমিকা ভেঙে একদিন শেরনের দম্ভকে করব বিলীন আল্লাহর পৃথিবীতে জেনে রেখো ভাই পাবে না তো শান্তিতে জালিমের ঠাই মারকিনি অহমিকা ভেঙে একদিন শেরনের দম্ভক করব বিলিন বিজয়ের শেষ কথা মুমিনের জানি বিজয়ের শেষ কথা মুমিনের জানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি যতদিনে দেহে প্রাণটা রবে যতদিনে চোখে আলো ছড়াবে ততদিন লড়ে যাব সাথে জালিমে ততদিন গেয়ে যাব জিহাদের বাণী আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি আমরা মুজাহিদ বীর সেনানি